সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার গুচ্ছগ্রাম থেকে একটি মাইক্রোবাস রওনা হয়েছে সদর উপজেলার কালিয়াকান্দি পাড়ার উদ্দেশ্যে কনের বাড়ি থেকে নববধূকে নিয়ে বর যাচ্ছে নিজ বাড়ির দিকে যাত্রীদের মুখে খুশির আমেজ নতুন স্ত্রীর পাশে বসে বর হয়তো হারিয়ে গেছে কল্পনার মধুর রাজ্যে পুরো বাড়ি আজ উৎসব মুখর একটু পরে বর আসবে কনে নিয়ে পুষ্পিত বাসরঘর সজ্জিত হয়ে আছে তাদের মধুর মিলনের প্রতীক্ষায় সন্ধ্যা সাতটা একটি রেল ক্রসিং পার হচ্ছে বাসটি হঠাৎ একটি ট্রেন এসে আছড়ে পড়ে বাসটির শক্তিধর ট্রেন ধুমড়ে মুচড়ে বাসটিকে ঠেলে নিয়ে যায় প্রায় আধ কিলোমিটার মাইক্রোবাসে থাকা বরকনে সহ ঘটনাস্থলেই নিহত হয় নয়জন আনন্দমুখর পরিবেশ জুড়ে মুহূর্তেই নেমে আসে শোকের কালো ছায়া পাঁচ মিনিট আগেও কি কেউ ভেবেছিল একটি উল্লাসমুখর আবহ রূপ নেবে এমন ভীতিকর নিস্তব্ধতায় হাস্যজ্জ্বল চেহারাগুলো ভেঙে পড়বে অন্তহীন কান্নায় হে বন্ধু হে মুসলিম ভাই আনন্দের অতিশয্যে ভুলে যেও না জীবনের কঠিন এই বাস্তবতা মৃত্যুর ধারালতা লোয়ার সর্বক্ষণ ঝুলছে তোমার ঘাটে খুশির সময় যেন ভুলে না যাও তোমার প্রতি পালককে গুনাহে লিপ্ত অবস্থায় যেন তোমার মৃত্যুর পরোয়ানা এসে না যায়